يا نفس إن لم تغفري لا تجزعي নাহমাদুহু আনুসাল্লি আলা রসুলিহিল করিম আম্মা বাদ আমাদের মহান সালাফগণ জবানের গুনাহের ব্যাপারে বড়ই সচেতন থাকতেন অর্থহীন কথাবার্তায় জীবন বরবাদ না করে তারা সর্বদা জিকির ও ইবাদতে নিজেদের মশগুল রাখতেন তাদের মজলিশগুলো মিথ্যা গৈবত পরনিন্দা ও হাসি ঠাট্টার কুলুসতা থেকে পবিত্র ছিল ক্রন্দন বিনয় ও তাকুয়ার বেহেস্তি সৌরভ ছড়াত তাদের প্রতিটি বৈঠক থেকে সবার মুখে সর্বদা ধ্বনিত হতো একই আওয়াজ সুবহান আল্লাহামদিহি সুবহান আল্লাহিল আজিম এই হলো তাদের কল্যাণে ভরপুর মজলিশগুলোর নমুনা সুন্দর ও পবিত্র চিন্তাই তাদের হৃদয়ে সর্বদা আলোড়িত হতো আবদুল্লাহ বিন খেয়ার রাহিমাহুল্লাহ বৈঠকে বলতেন আল্লাহুম্মা সাল্লিম না ওসাল্লিমিল না মিন্না হে আল্লাহ আপনি আমাদের হেফাজত করুন এবং আমাদের অনিষ্ট থেকে মুসলমানদের রক্ষা করুন আতা বিন রবাহ রহিমাহুল্লাহ বলেন তোমাদের পূর্ববর্তী লোকেরা কিতাবুল্লার তিলাওয়াত সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ এবং জীবিকার ব্যাপারে অপরিহার্য আলোচনা ছাড়া বাকি সব ধরনের কথাবার্তাকে অর্থহীন মনে করতেন তোমরা কি তোমাদের সর্বক্ষণের সঙ্গী হিসাবরক্ষক ফিরিস্তা কিরমান ক্যাতিবিনের বিষয়টি ভুলে যাও যারা তোমার ডানে ও বামে অবস্থান করছে হজরত অমর বিন খত্তাব রাদি আল্লাহ তালাহু বলতেন যে কথা বেশি বলে তার ভুল বেশি হয় যার ভুল বেশি হয় তার গুনাহ বেশি হয় আর যার গুনাহ বেশি সে জাহান নামে যাওয়ার অধিক হকদার সালামা বিন দিনার রাহিমাহুল্লাহ বলেন মানুষ পা ফেলতে যতটা না সতর্ক থাকে মুখ খুলতে তার চেয়ে অধিক সতর্ক থাকা উচিত আবদুল্লাহ বিন মাসুদ রাজি আল্লাহ তালানহু বলেন তোমরা বেহুদা কথা থেকে বেঁচে থাকো প্রয়োজন পরিমাণ কথাই তোমাদের জন্য যথেষ্ট অতিরিক্ত কথায় যদি ক্ষতি নাও হয় তবু কেয়ামতের দিন তা আফসোসের কারণ হবে কারণ যে সময়গুলো সে বেহুদা কথায় নষ্ট করেছে সেগুলোকে কাজে লাগিয়ে অনেক সব হাসিল করা যেত জনৈক সালাফ বলেন কেয়ামতের দিন জীবনের সবগুলো সময় পেশ করা হবে মানুষের সামনে যে মুহূর্তগুলোতে সে আল্লাহর জিকির করেনি সেগুলোর ব্যাপারে আফসোস করতে করতে তার অন্তর বিক্ষত হবে এমনি আব্বাস রাজি আল্লাহ তালাহু বলেন কল্যাণকর কথা বলো লাভবান হবে মন্দ কথা না বলে চুপ থাকো নিরাপদ থাকবে প্রিয় ভাই মুমিনরা তোমার কাছ থেকে যেন এই তিনটি আচরণ অবশ্যই পায় কারো কল্যাণ সাধন করতে না পারলে অন্তত তার অনিষ্ঠের কারণ হইও না খুশি করতে যদি নাই পারো দুঃখ দিও না প্রশংসা করতে না পারলে অন্তত নিন্দা করো না আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দিন আমিন ইয়া রব্বাল আলমিন